আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ পয়লা রজব ইমামে মোহাম্মদ বাকের আলাইসালামের জন্মদিবস তাই এই শুভ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি মাওলাই কাহিনাত হজরত আলী ইবনে আবি তালিব আলাইসালামের বাণী ওনার এরশাদ হচ্ছে না শিয়তনা না বে ফারহানা ও ইয়াহদনা বে হদনেনা আমাদের অনুগামী অনুসারী তারা যারা আমাদের খুশিতে খুশি হয় এবং আমাদের দুঃখে দুঃখিত হয় তাই আজ এমামে মোহাম্মদ বাকির আলাইসালাম আমাদের পঞ্চম এমাম এমামে মোহাম্মদ বাকির আলাইসাল্লামের জন্ম দিবস এই খুশির এই আনন্দের দিনে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই আহলে বায়েতের সপ্তম কড়ি হচ্ছেন ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম পঞ্চম ইমাম এবং সপ্তম মাসুম উনি ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম ওনার নাম মোহাম্মদ ইবনে আলী আর ওনার কুনিয়াত হচ্ছে আবু জাফর ওনার বিখ্যাত লাকাব বা পদবী হচ্ছে বাকের শাকের এবং হাদি বাকের অর্থাৎ যিনি জ্ঞানের সমস্ত দরজা খুলেছেন শিক্ষার সমস্ত রাস্তা দেখিয়েছেন শাকের আল্লাহর প্রতি নিয়ামতের উনি শুক্র আদায় করতেন ওনার পিতা জাইনুল আবিদিন আলাইসালাম যখন কোনো নিয়ামত পেতেন বা কোনো সুসংবাদ শুনতেন সঙ্গে সঙ্গে শেষ নত হয়ে আল্লাহর শুকর করতেন তাই ওনার পিতার কাছ থেকে ওই শিক্ষা নিয়ে বা পিতাকে দেখে ও উনিও যখন কোনো নিয়ামাত পেতেন সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে নতশির হয়ে শুক্র আদায় করতেন সর্বদায় আল্লাহর শুক্র আদায় করতেন বলে ওনার লাকাব্বা পদবী শাকির শুক্র কারণেওয়ালা আর হাদি ওনার লাকাব হচ্ছে হাদি অর্থাৎ হেদায়তকারী হেদায়ত করেনেওয়ালা জাহাদির সম্পর্কে কোরআন বলছে ইন্নামা আন্তা মন্দরুন কুল্লে কমিন হাদ এই নবী আল্লাহ বলছে নিজের প্রিয় নবীকে আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি আমার বান্দাদেরকে আর আমি প্রতি যুগের বা প্রতি কমের জন্য হাজির রেখেছি তো নিজের যোগে উনি হাদি ছিলেন উম্মাতের হেদায়ত করছিলেন আমরা বা আপনারা অনেক অনেক সময় অন্যদেরকে ভুল পথের ওপরে দেখে ইগনোর করি কিছু না বলে চুপচাপ চলে যাই কিন্তু ইমাম নবীদের জন্য এটা সভ্য নয় সুতরাং ওনারা কখনো কোনো অন্যায় বা পাপকে দেখে বা কাউকে ভুল করতে দেখে কখনো চুপ থাকেননি বা থাকতে পারেন না আল্লাহর তরফ থেকে ওনাকে হেদায়তের দায়িত্ব দেওয়া হয়েছে তাই যখনই কাউকে ভুল পথের ওপরে দেখতেন বা ভুল করতে দেখতেন সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করতেন বা তাকে বলতেন যে তুমি যেটা করছো এটা ঠিক নয় সঠিক এটা এইভাবে উনি বলতেন তাই আমি আপনাদের সকলকে এমামে বাকির আলাইসালামের ওই জীবনই বলতে চাই যে জীবনে উনি প্রতি পায়ে পায়ে প্রতিক্ষণ সকলের হেদায়ত করেছেন আর ওনার দেওয়া শিক্ষায় শিক্ষা লাভ করে আজ বিশ্ব এত উন্নতি করেছে হয়তো আপনি বলবেন আপনি ভাবছেন যে এমামে বাকের আলাইসালাম তো আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে ছিলেন তাহলে এই ডেভেলপ বা অন্যতম দুনিয়ায় পৃথিবীতে ওনার অংশ কীভাবে তো আমি এটা বলতে চাই যে আজ যে সায়েন্স বা যে শিক্ষা জ্ঞান নিয়ে দুনিয়া এত উন্নতি করছে এত আগে যাচ্ছে মনে রাখবেন এই সায়েন্সের ভিত রেখেছিলেন বুনিয়াদ রেখেছিলেন ইমামে বাকের আলাইসালাম বেসমেন্ট উনি তৈরি করেছিলেন ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম সমস্ত জ্ঞানের দরজা খুলেছিলেন উনি নিজের ছেলে ইমামে জাফর সাদিক আলাইসালামকে সমস্ত জ্ঞান দান করেছিলেন আর ইমামে জাফর সাদিক আলাইসালাম নিজের ছাত্রদের মাধ্যমে আপনারা জানেন উনি যখন দর্শ দিতেন তো কয়েক হাজার ছাত্র ওনার সামনে থাকতো কম সংখ্যায় লেখা হয়েছে তিন থেকে চার হাজার ছাত্র প্রতিদিন ওনার দর্শে বা ওনার সামনে জানুয়ে আদপ্তায় করে তারা শিক্ষা লাভ করত ওই ওনার সাগির বা ছাত্রদের মধ্যে জানাবে জাবির ইবনে হাইয়ান জাবির ইবনে হাইয়ান সায়েন্সের পিতা বলা হয় ওনাকে ফাদার অফ দ্য সায়েন্স আজ বিশ্বের সমস্ত ইউনিভার্সিটিতে চাই সে ইংল্যান্ডের অক্সফোর্ড বলুন আর আমেরিকার ক্যামব্রিজ বলুন যত বিখ্যাত ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটিতে জানাবে জাবির ইবনে হাইয়ানের বই ওনার লিখিত সায়েন্সের সমস্ত ফর্মুলা পড়ানো হচ্ছে আর ওই জাবির ইবনে হাইয়ানার হাইয়ান উনি শিক্ষা লাভ করেছিলেন ইমামে জাফর সাদিক আলাইসালামের কাছে ওনার শিক্ষক ছিলেন ইমামে জাফর সাদিক আলাইসালাম আর ইমামে জাফর সাদিক আলাইসালামকে এই সমস্ত সায়েন্স নিউ টেকনোলজি বলুন আর ওল্ড টেকনোলজি বলুন পৃথিবীর সমস্ত রহস্যের জ্ঞান বা শিক্ষা দিয়েছিলেন ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম আজ জানার জন্মদিন তাই এমামে মোহাম্মদ বাকের আলাহিসাল্লামকে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে নাম ও লাকাব দিয়েছিলেন পদবি দিয়েছিলেন উনি জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি আপনারা শুনেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের বরিষ্ঠ এবং খুব নিকটতম সাহাবি ছিলেন উনি নবীর দোয়ায় দীর্ঘ জীবন পেয়েছিলেন বহু বয়স পেয়েছিলেন নবী করিম সাল্লাম নিজের ওই সাহাবি জানাবে জাবর ইবনে আবদুল্লাহ আনসারিকে বলেছিলেন যে আই জাবির আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবে তুমি অনেক বয়স পাবে আর আমার বংশ থেকে এক ইমামের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আলী আর তার পদবি বা লাকাব হবে বাকের যে নিজের যুগে শিক্ষার বা জ্ঞানের সমস্ত দরজা খুলে দেবে ওই যুগে শিক্ষা বৃদ্ধি পাবে এই জাবির যখন আমার ওই ছেলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে আমার সালাম বলো তাই একদিন এমামে জাইনুল আবদিন আলাইসালাম নিজের এই ছেলে এমামে মোহাম্মদ বাকির আলাইসালামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন রাস্তায় নবী করিম সাল্লাহ সাল্লামের এই বৃদ্ধ বিখ্যাত ও ঘনিষ্ঠ সাহাবি জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় ইমামে জামিন আলী নিজেও সালাম করলেন আর নিজের ছেলে ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম আজ জানার জন্ম তারিখ ওনাকে বললেন বেটা আম্মু জানকে সালাম করো ওনাকে সালাম করো বা দাদা জানকে সালাম করো ইমাম মোহাম্মদ বাকির আলাইসালাম সালাম করলেন জানাব জাবর ইবনে আবদুল্লাহ আনসারি সালামের উত্তর দেওয়ার পরে তখন উনি দৃষ্টিহীন হয়ে গেছিলেন মানে ওনার চোখের আলো চলে গিয়েছিল তাই উনি হাত বাড়িয়ে এমাইমা মোহাম্মদ বাকির আল ইসলামকে নিজের কোলের দিকে টাক টেনে নিলেন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন তোমার নাম কি সোনামণি তখন এমাম মোহাম্মদ বাকির আলাইসাল্লাম বললেন আমার নাম মোহাম্মদ ইবনে আলী তখন জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি বললেন বেটা মোবারক হোক আহমদ শুক্রলিল্লাহ আজ আমি আমার ওয়াদা পুরো করার জন্যে বা নবীর সঙ্গে যে ওয়াদা ছিল সেই ওয়াদা পুরো করার জন্য তোমাকে পেয়েছি কি ওয়াদা নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে আপনার ছিল দাদা যান এমাম মোহাম্মদ বাকলাম জিজ্ঞাসা করলেন তখন উনি বললেন তোমার নানা যান আমাকে বলেছিলেন যে আমার বংশের এক সন্তানের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তার নাম হবে মোহাম্মদ ইবনে আলী আর তার পদবি বা লাকাব হবে বাকের যার মাধ্যমে শিক্ষা বৃদ্ধি পাবে বা জ্ঞানের সমস্ত দরওয়াজা সে খুলবে বেটা তুমি সেই বাকের তোমাকে নবী সালাম জানিয়ে গেছেন এমা মোহাম্মদ বাকের আলাহিসাল্লাম বললেন সল্লাহ আলাইকে ইয়া রসুল আল্লাহ আয় আল্লাহ রসুল আপনার উপরেও আমার সালাম ইমামে মোহাম্মদ বাকির আলাইসালামকে জানাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি সালাম পৌঁছেছিলেন এবং নবী যে ওনাকে এই পদবি দিয়েছেন ওটাও বলেছিলেন যে তুমি হবে বাকের অর্থাৎ তোমার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পাবে পুরো বিশ্বে নতুন শিক্ষা ছড়াবে আর তোমার দেওয়া শিক্ষায় শিক্ষিত হয়ে লোকেরা বহু উন্নতি করবে তাই আজ বিশ্ব যত উন্নতি করছে ওই ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম ও ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইসালামের দোয়া শিক্ষায় শিক্ষিত হয়ে বা শিক্ষা লাভ করে আজ বিশ্ব এত উন্নতি করেছে আলহামদুল শুক্রলিল্লা আমরা সেই ইমামের মান্যওয়ালা তাদের অনুগামী অনুসারী যারা শিক্ষার মাধ্যমে নিজের সুচরিত্রের মাধ্যমে সদ্ব্যবহারের মাধ্যমে বিশ্বে একটা পরিচয় ছেড়ে গেছেন তাই নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন নিজের হাদিসে আহল আহলবায়তি আমার সালে সফিনাতে নু মান রাকে বাহা না যাওয়া মান তখাল্লাফা আনহা ফারে কাওয়া আমার আহলে বায়তের উদাহরণ আমার আল বা আমার আহলে বায়তের উদাহরণ নূ নবীর তরির মতো যারা নূ নবীর তরিতে সওয়ার হয়েছিল নূ নবীর কিস্তিতে চড়েছিল বা সওয়ার হয়েছিল তারা নেজাত পেয়েছিল ওইরূপ আমার পরে যারা আমার আল বা আমার আহলেবায়তের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে ধরে থাকবে তাদের কথা মতো জীবনযাপন করবে তারাই নেজাত পাবে তারাই সফলগামী হবে এহকালে এবং পরকালে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আহলেবায়তের অনুগামী অনুসারী হয়ে এই দুনিয়ায় জীবনযাপন করতে পারি আর যখন এই দুনিয়া থেকে যাব আমাদের এক হাতে যেন কোরআন আর অন্য আর এক হাতে দামান আহলে ব্যয় থাকে কেননা নবী করিম সাল্লাম আমাদের হেদায়তের জন্যে এই দুটি জিনিস ছেড়ে গেছেন এক আল্লাহর পবিত্র কিতাব কোরআনে মজিদ আর দ্বিতীয় ওনার ইতরাত আহলে ব্যয়তে রসুল তো ইমামে মোহাম্মদ বাকের আলাইসাল্লামের লাকাবের আমি ব্যাখ্যা করলাম ইমাম মোহাম্মদ বাকির আলাহিসাল্লামের জন্ম তারিখ হচ্ছে পয়লা রজব সাতান্ন হিজড়িতে উনি অদিনে জন্ম নিয়েছিলেন আর ওনার শাহাদাত হচ্ছে সাত জিলিজ্জা একশো চোদ্দো হিজড়ি ওনার টোটাল বয়স ছিল সাতান্ন বছর ফিফটি সেভেন ইয়ার্স সাতান্ন বছর ওনার টোটাল বয়স ছিল আর এর মধ্যে ১৯ বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন ওনার বাবা পঁচানব্বই হিজড়িতে মারা গিয়েছিলেন তো পঁচানব্বই থেকে একশো চোদ্দো পর্যন্ত উনিশ বছরে এই ১৯ বছর উনি হেদায়তের দায়িত্ব ছিলেন বা ইমামতের দায়িত্ব ছিলেন আর ওই দায়িত্ব উনি খুব সুন্দরভাবে পালন করেছিলেন ইমাম হুসাইনুল আবদিন আলাহিসাল্লামের পিতার নাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন আর ওনার মায়ের নাম ফাতেমা বিনতে হাসান মনে রাখবেন আমাদের ইমামদের মধ্যে ইমামে মোহাম্মদ বাকরে এমন একজন ইমাম যিনি নজিবুত্তরফাইন অর্থাৎ পিতা ও মাতা উভয় পক্ষ থেকে সাদাত বংশের ছিলেন উভয় পক্ষ থেকে আলাবি বা ফাতিমি সাদাত ছিলেন বাপ এমামে জাইনুল আবদিন আলাইসালাম এমাম হুসাইন আলাইসালামের ছেলে আর মা ফাতেমা বিনতে এমাম হাসান এমামে হাসান আলাইসাল্লামের মেয়ে চিন্তা করুন কত পবিত্র একটা সম্পর্কের মাধ্যমে উনি ছিলেন বা কত পবিত্র ধারাবাহিক এক পিড়ি বা নাসল থেকে উনি এই দুনিয়ায় জন্ম নিয়েছিলেন তাই অনেক অনেক সময় প্রশ্ন করা হয় এমন ইমামের নাম বলো বা মাসুমের নাম বলো জানার মাতা পিতা দাদা পরদাদা বা ওনার ছেলে সবাই ইমাম ছিলেন বা ওনার পোতাও ইমাম ছিলেন তিনি ছিলেন ইমামে মোহাম্মদ বাকির আলাইসালাম ওনাকে উম্মতে মুসলিমার সমস্ত ফেরকার লোকেরা সম্মানের নজরে দেখতেন বা দেখেন তার কারণ হচ্ছে ওনার দোয়া জ্ঞান বা শিক্ষা ইমাম মোহাম্মদ বাকের আলহিসামকে সমস্ত ফেরকায় বা সমস্ত ধর্মে গুরুত্ব দেওয়া হয়েছে ওনার শিক্ষাকে ওনার জ্ঞানকে দেখে বা ওনার ব্যবহার থেকে লোকেরা প্রভাবিত হয়ে ওনার সম্মান করতেন বা আজও ইমামে মোহাম্মদ বাকির আলাইসাল্লামকে সম্মানের নজরে দেখায় পৃথিবীর সমস্ত ধর্মে জ্ঞানী লোক লোকেরা জানারা ওনার সম্পর্কে জানেন বা খবর রাখেন তাই এখানে হিস্ট্রিতে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এমাম মোহাম্মদ বাকর আলাইসালামের সম্পর্কে যে সমস্ত আমার আহলে সুন্নাদ ভাইদের বিখ্যাত ওলমাগণ ওনারা কি লিখেছেন একবার জানুন বা জানুন জানার চেষ্টা করুন এখানে লিখছেন হিস্ট্রিতে বা এভাবে লেখা হচ্ছে এমাম মোহাম্মদ বাকের আলাইসলাম শ্রী শিওকে নজর মে মমতাজ मुमताज़ है मुमताज़ हैसियत नहीं রাখতে थे মানে শুধু শিয়াদের নজরেই উনি একটা বিশেষ স্থান রাখতেন না बल्कि अहल सुन्नत के नज़दीक भी बेमिसल मुनफरद शख्सियत के मालिक थे अहल सुन्नत ভাইদের নজরেও পূর্বের আহলে সুন্নত ওনাদের নজরেও জ্ঞানী ব্যক্তিদের নজরেও উনি একটা বেমিসাল যার কোনো অদ্বিতীয় এমন একজন শখসিয়াত বা ব্যক্তিত্বর মালিক ছিলেন মুনফারিদ মানে যার কোনো অদ্বিতীয় অন্য কোনো এমন ছিলেন না ওনার যুগে जैल में बाज़ अहल सुन्नत के अकवाल के नमूने पेश किए जा रहे हैं এখানে আমি আহলে সুন্নত ভাইদের মধ্যে বিখ্যাত আলেমী দিন যারা ছিলেন ওনাদের কিছু কথা আমি ইমাম মোহাম্মদ বাকির আলাইসালামের সম্পর্কে যা ওনারা লিখেছেন এটা ওনাদের বইতে আপনারা পেয়ে যাবেন খুঁজে দেখুন ইমাম মোহাম্মদ বাকির আলাহ ইসলামের সম্পর্কে আহলে সুন্নত বিখ্যাত রাইটার রাভি মহাদ্দিস বা জ্ঞানী ব্যক্তিরা ওলামারা কী লিখেছেন তো এখানে ইবনে হাজারে হেসামি লিখছেন আবু জাফর মোহাম্মদ আল বাকির মানে ইমাম মোহাম্মদ বাকির আল ইসলামের কুনিয়াত হচ্ছে আবু জাফর উনি امام جعفر صلی اللہ علیہ وسلم ওনাকে আবু জাফর বলা হয় তো ابو جعفر بولا ہے تو ابو جا جعفر محمد الباقر محمد عالا اللہ اور باقر چلو ہنر پودوبی ولاقب لکھسن ابو جعفر محمد باقر نے اس قدر علوم کی پوشیدہ خزانے احکام کے حقائق اور حکمت و لطائف کو آشکار کیا کہ آپ کا یہ کردار سوائے بے بصیرت اور بدسغال عناصر کے کسی پر بھی پوشیدہ نہیں ہے মানে এমাম মোহাম্মদ বাকর আলাইসাল্লাম জ্ঞানের শিক্ষার তাই শরীয়তের মাসলা মাসাইল হোক আর সমস্ত আসমানি শিক্ষা বা জ্ঞানের মধ্যে যে গভীরতা রেখেছে আল্লাহ লতায়েফ এগুলো যে প্রকাশ করেছেন এখানে হিন্দি ভাষা বা উর্দু ভাষায় একটা কথা বলা হয় ইলিমকে কো খোলা দরিচা মানে যত গভীরতা রাখে যে জ্ঞান শিক্ষার সেই গভীরতা উনি প্রকাশ করেছিলেন তাই সপ্তম আসমান বা সাত জমিন যে বলা হয় বা পাতালের মাঝখানে আল্লাহ কী লুকিয়ে রেখেছে তার রহস্যকে সমুদ্রের মধ্যে কী লোকানো আছে এসব কিছু এমামে বাকের আলাইসালাম বলেছিলেন কোন আকাশে আল্লাহর কোন মকলকরা বসবাস করছে কোন আকাশে কি আছে আর জমিন আকাশের মাঝখানে কি আছে জমির ওপরে কি আছে আর জমির ভিতরে জমির তলে সমুদ্রের ভেতরে আল্লাহর কি রহস্য আছে এসব কিছু ইমাম মোহাম্মদ বাকরি আলাহ ইসলাম নিজের শিক্ষার মাধ্যমে দিয়েছিলেন তাই আহরেসন্নাথ বিখ্যাত মহাদ্দিস রাবি বা রাইটার ইবনে হাজার হাইসামি লিখছেন যে ইমাম মোহাম্মদ বাকির ইসলামের এই যে ব্যক্তিত্ব বা ওনার এই যে অস্তিত্ব এত শিক্ষিত ছিলেন এটা সবাই জানেন শুধু যারা বেবাসিরাত মানে যাদের জ্ঞানের দৃষ্টি নেই বা যারা হিংসুক মানে যাদের মনে অন্যদের প্রতি বা শিক্ষিতর প্রতি ঘৃণা আছে শুধু তারাই ওনার এই জ্ঞানকে বর্ণনা করে না বা বলে না বাকি সবাই ওনাকে চেনেন ওনার থেকে পরিচিত বা সবাই ওনার জ্ঞান সম্পর্কে খবর রাখেন इसी बिना पर आपको बाकिरुल उलूम कहा गया মানে ইমামে বাকর ইসলাম সমস্ত প্রকারের জ্ঞান রাখতেন বা সমস্ত প্রকারের জ্ঞানের দরজা উনি খুলেছিলেন বলেছিলেন দেখিয়েছিলেন তাই ওনাকে বাকরুল উলুম বলা হয় মানে সমস্ত জ্ঞানের दरीचा বা दरवाज़ा खुलने वाला उलूम को जमा करने वाला और इल्म व दानिश का परचम बुलंद करने वाला कहा गया है মানে ইমাম মোহাম্মদ বাকর ইসলামের এই পদবি দেওয়া হয়েছে এটা উনি লিখছেন कहा गया है आपने अपनी उम्र اطاعت رب میں گزاری اور عارفین کے مقام مقامات و مراتب میں اس مقام پر فائز ہوئے جس کی توصیف سے بولنے والوں کی زبان قاصر ہے آپ سے سلوک اور معارف بہت آپ سے سلوک اور معارف میں بہت سے کلمات نقل ہوئے মানে امام محمد বাকরে علیہ ইসলামের সম্পর্কে উনি لکھتے ہیں আল্লাহর اللہ بڑو عبادت گزار আরিফিনদের عارفین ওনার দরজা انہیں درجہ স্থান ছিল استنگ কদমের جیر পৌঁছানোর শক্তি پہنچانا شکتی না যা বলার শক্তিও আমাদের নেই ভাষা নেই যে ওনার কি মাকাম বা স্ট্যাটাস ছিল আল্লাহর নজরে আর ওনার থেকে সমস্ত শিক্ষা লাভ করেছে দুনিয়া আর আজ ওনার কথা সমস্ত জায়গায় প্রচার করা হচ্ছে এখানে আবদুল্লাহ বিন আতা উনিও একজন বিখ্যাত রাবি মহাদ্দিস বা ওলমা ইসলামের মধ্যে উনি লিখছেন আহদে বাকরি কে নুমায়া ইলমি শখসিয়ত কা क्या कहना मैंने कहीं पे भी उलमा को इस कदर छोटा नहीं पाया जितना कि मैंने उन्हें अबू जाफ़र इमाम बाकिर की बारगाह में छोटा पाया উনি লিখছেন আমি বিভিন্ন দরবারে ইলমের আসরে বৈঠকে গিয়েছি তবে যে বইটাকে ইমাম মোহাম্মদ বাকের আলাইসলামকে দেখেছি সেই বইটাকে ওনার আগে সমস্ত ওলমা শিক্ষিত ব্যক্তিরা ছোট মনে হতো মানে যে মরিস ইমামে বাকির আলাইসলাম থাকতেন ওনার চেয়ে তো উচ্চ শিক্ষিত কেউ সেখানে মনে হতো না مانے شعبۂ منع کرتا عمرہ ہنر پیر دھول و شمان منہ چھوٹو چن تو قرآن تعلق کو تو گیان رکھتے ہیں امام محمد باقر علیہ وسلم ایک یعنی امام زہابی صاحب لکھتے ہیں امام باقر علیہ السلام کے بارے میں ابو رقم تراز ہے کہ ابو جعفر ان شخصیت میں سے ہے جنہوں نے علم و عمل سیادت عقائی اور شرف و نز وساقت و متانت کو اپنی ذات میں یکجا کر دیا تھا اور خلافت کی اہلیت رکھتے تھے ইমাম জাহাবি কি লিখছেন একবার তুলে দেখুন ইমাম জাহাবি বলছেন আবু জাফর মানে ইমাম মোহাম্মদ বাকির ইসলামের অস্তিত্ব বা ওনার ব্যক্তিত্ব ইলম আমালের একটা মজমুয়া ছিল সংকলন ছিল আর সর্দারি আঁকাই বা বাংশিক যে সম্মান এবং ইলম শিক্ষা বা প্রভাবশালী যে ব্যক্তিত্বর মালিক ছিলেন উনি ওনার মতো কেউ ছিল না আর খেলাফতের যদি কেউ অধিকার রাখত নবীর পরে নবীর বংশধারী হিসাবে তো ওনার সময়ে ওনার চেয়ে তো উপযুক্ত ব্যক্তি কেউ ছিল না খেলাফতের জন্যে চিন্তা করুন বানু উমাইয়ার খেলাফতে চলছিল কিন্তু ওই যুগে আমার আইলে সন্ন্যাদ ভাইদের বিখ্যাত রাবি মহাদ্দিস বা ইমাম জাহাবি যাকে বলা হয় উনি লিখছেন যে ওনার যুগে ওনার চেয়ে শিক্ষিত আর খেলাফতের অধিকার অন্য কেউ রাখত না আল্লাহ এই সমস্ত জিনিসগুলো বুঝে তার উপরে আমাল করার তৌফিক দান করুক বিশেষ করে উম্মাতে মুসলিমা যেন এই জিনিসগুলো উপলব্ধি করে এর থেকে শিক্ষা নেয় তাই ইমামা মোহাম্মদ বাকরে আলাইসালাম নিজের জ্ঞানের জন্য নিজের ইলম বা শিক্ষার জন্য খুব বিখ্যাত ছিলেন আর ওনার যুগে ধর্ম নিয়ে খুব একটা তর্ক হতো কোন মজাব বা কোন ধর্ম সত্য কোন ধর্মকে ফলো করা উচিত তাই ইহুদি বা খ্রিস্টান বড় বড় পাদেরি ফাদার্স যাদেরকে বলা হয় বা শিক্ষিত ওলমাদের সঙ্গে ওনার মোনাজারা হতো তর্ক হতো যে আমি আমার আবা আজদাদের দিন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা তোমাদের দিন তোমাদের ধর্মীয় পুস্তক থেকে তুলে ধরো এবারে দেখা যাক বর্তমান বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাদের দিন কতটা বাস্তবিকতা রাখে আর কতটা সত্য বা সঠিক যে নিয়ম শৃঙ্খলাকে ফলো করলে পুরো বিশ্ব বা আল্লাহর বান্দারা বা বর্তমান যারা দুনিয়া জীবনযাপন করছে তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে আর ইসলাম নাম হচ্ছে শান্তির এর চেয়ে তো সুন্দর দিন ধর্ম বা মজাব অন্য কোনো হতে পারে না কেননা এই শান্তির দিনকে আল্লাহ পছন্দ করেছে ইন্নাদ দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর নিকটে মাত্র একটাই ধর্ম আর সেটা হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তি যদি তোমরা শান্তিকে বজায় রাখো তাহলে তোমরা শান্ত মুসলমান বা আমার ওই বান্দা যাকে আমি ভালোবাসি বা পছন্দ করি আর যার জীবনযাপন করার নিয়ম শৃঙ্খলা রূপে আমি ইসলাম ধর্ম ধর্ম মানে কি জীবনযাপন করার নিয়ম শৃঙ্খলা ওই ইসলাম দিয়েছে তাই এমামে মোহাম্মদ বাকির আলাহ ইসলাম যে সমস্ত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে মোনাজারা করেছিলেন তর্ক করে জিতেছিলেন কিন্তু দুঃখের বিষয় জেতার পরেও অন্য ধর্মের বা অন্য মজাবের লোকেরা ওই মজাবকে ওই মজাবে আহলে বায়তকে তারা ওইভাবে মান্য করে চলেনি বা মেনে নেয়নি যেভাবে মানার উচিত ছিল যদি সেই সময় সেই যুগে উম্মতে মুসলেমা ওই সত্য জিনিসগুলো জানার পরে এমামের থেকে শোনার পরে যদি তারা আপন করে নিত আর ওই আহলেবায়তের পথে প্রতীক হতো কোরআন ও আহলেবায়তকে মেনে চলতো তো আজ উম্মতে মুসলেমা এত বিভিন্ন দলে ভাগ হতো না বা এত বিভিন্ন ফেরকায় বন্টন হতো না দুঃখের বিষয় তাই কিছু নাম আমি ইতিহাসে যেগুলো পেয়েছি আপনাদেরকে বলতে চাই যেমন ইসাই মানে খ্রিস্টান বিখ্যাত আলিম ছিল বিশপ ওনার সঙ্গে মোনাজরা হয়েছিল ওই বিষয় বলেছিলেন যে আই বাকের নিঃসন্দেহ আপনারা সত্যবাদী আর আপনাদের দিন সত্য আমাদের পূর্বপুরুষরা আপনার বাপ দাদাদের মানে আহলে বায়তের বিপক্ষে দাঁড়িয়েছিল মোবাহেলার ময়দানে কিন্তু সেখানে আহলে ব্যাগকে দেখে ওনারা নতশির হয়েছিলেন হার মেনে নিয়েছিলেন আজ আমিও আপনার জ্ঞানের আগে নতশির হচ্ছি আমি হার মেনে নিচ্ছি তবে আমি মুসলমান হতে পারছি না কারণ আমি যদি মুসলমান হয়ে যাই তো আমার ধর্মের লোকেরা আমাকে বাইকাট করবে তো দুনিয়ার ভয়ে মানুষের ভয়ে তারা নিজের ভুল পথের ওপরে ছিল আর এখনও আছে তাদের অন্তরে যদি একবার আল্লাহর ভয় আসতো যে মরতে একদিন হবে হিসেব একদিন দিতে হবে কবরে কেউ কারোর কাজে আসবে না এই দুনিয়ার কেউ সাথে যাবে না বা কেউ সাথ দেবে না তারা সৎপথের প্রতি হয়ে যেত বা সত্য দিন ও মজাবকে আপন করে নিত ওইভাবে উম্মাতে আর আপনারা জানেন ওই যুগে ধর্ম নিয়ে কারা সত্যপথের উপরে কারা হকের উপরে এই প্রমাণের জন্যে ইমামে মোহাম্মদ বাকির আলাইসাল্লাম বহু বিখ্যাত আলিম ওই যুগের আলিমদের সঙ্গে ওনার তর্ক হয়েছিল যার মধ্যে হাসানে বাসারি বিখ্যাত নাম আপনারা শুনেছেন বা হেসাম বিন আব্দুল মালিক মোহাম্মদ মোহাম্মদ মুনকাদের বা নাফে বিন আরজাক আবদুল্লাহ বিন মোয়াম্মার আল্লাইসি কানাদা বিন দাআমা এই সমস্ত বিখ্যাত নাম ইতিহাসে যারা জ্ঞানী মৌলী মৌলানা ভাই ওনারা জানেন আপনারা হিস্ট্রির তুলে দেখুন এনারা এমামে মোহাম্মদ বাকের আলাহ সঙ্গে মোনাজরা করেছিলেন তর্ক করেছিলেন আর তর্কে হিরে গিয়েছিলেন আহলে বায়াতের সামনে জেতার শক্তি কারো নেই হেরে যাওয়ার পরেও তারা কিন্তু সত্যকে আপন করেনি মেনে নিইনি যদি মেনে নিত তো আজ উম্মতে মুসলিমা এক পথের প্রতীক হতো তাদের মধ্যে ঐক্য থাকতো তারা সব মিলেমিশে কাজ করত। তারা এক প্ল্যাটফর্মে থাকতো কিন্তু দুঃখের বিষয় যাদের পূর্বপুরুষরা ভুল করে গেছে বা ভুল স্বীকার করেনি আর ভুল পথের উপরে আছে আজও তাদের মান্যওয়ালারা মান্যকারীরা যারা আছে তারা আজ ওই একই রকমের কথা বলছে যে কথা মুশ্রিকরা কখনো নবীর সঙ্গে বলেছিল যেটা কোরআন এসেছে নাহনু নাত্তাবে মা আলফাইনা আলহে আবানা আমরা তো ওই পথের প্রতীক হয়ে চলবো বা ওই পথের ওপরে চলবো যে পথের ওপরে আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি ও কানা আবা ওহমলা ইয়া কেলুনা সেইয়া কোরআন বলছে তাদের বাপ দাদারা কিছু বুঝতো না তারপরও তারা সেই পথের প্রতীক হয়ে আছে তো আজ আমাদের মধ্যে অনেক মুসলমানেরা এমন পথের প্রতীক হয়ে আছে যাদের বাপ দাদারা না বুঝে না জেনে সত্য বা হকিকতকে না মেনে যে ভুল পথের ওপরে তাঁরা চলছিলেন নিজের পিড়িকে সেই পথের ওপরে চালিয়ে গেছেন যাই হোক আশা রাখি এর থেকে শিক্ষা লাভ হবে তো ওই সমস্ত মোনাজেরায় যখন ইমামে মোহাম্মদ বাকের আলাহ ইসলামকে জিজ্ঞাসা করা হতো যে আপনার বা আপনার আবাও আজদাদ মানে পূর্বপুরুষদের দিন কি মানে নবী নবী আহলেবায়তের দিন কি ছিল আসুন আমি আপনাদের সামনে এমামে মোহাম্মদ বাকির আলাইসালামের ওই হাদিস তুলে ধরতে চাই যে হাদিসে যাবে যে বাণীতে উনি ওই সমস্ত তর্কের অনুষ্ঠানে বলতেন যে আমি এবং আমার আবা আজদাদের দিন নবী নবীর আহলেবায়তের দিন হচ্ছে এই সেটা কি हज़रत इमाम मोहम्मद बाकर अलैहिस्सलाम ने फरमाया मेरे और मेरे आबा व अजदाद के दिन ये है আর উনি এটা বলার পর নিচে নোট আছে একটা যেখানে উনি বলেছেন যদি কেউ আমাদের অনুগামী অনুসারী হয় অর্থাৎ আহলে বায়তের অনুগামী অনুসারী নবী ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী হয় তারা যেন এই জিনিসগুলো মনে রাখে এটাই আমাদের দিন এটাই আমাদের ধর্ম এটাই হবে আমাদের কর্ম যদি কেউ এগুলো মেনে চলে আর এইভাবে কর্ম করে এইভাবে আমাল করে তাহলে তারা আমাদের দিনের ওপরে তাদের এহকাল ও পরকাল উজ্জ্বল হবে তারা নিজাত পাবে তাদের সমস্ত আমাল কবুল হবে আর যদি এই পথের প্রতীক না হয় তো তারা যেন স্বপ্ন না দেখে তারা যেন নিজেকে মিথ্যা আশ্রয় না দিয়ে থাকে আশার মধ্যে না থাকে যে তাদের দিনকে আল্লাহ মেনে নেবে বা তাদের আমাল কবুল হবে কখনো না এবারে শুনুন এম মোহাম্মদ বাকির আলাইসাল্লাম বলছেন আমার ও আমার বংশের দিন अहले बैतर दिन হচ্ছে এই এক নম্বর इस बात की गवाही दी जाए कि अल्लाह के सिवा कोई माबूद नहीं অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষী দিতে হবে এই ইমান এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই উপাস্যযোগ্য একমাত্র আল্লাহ ওয়াহদাউল্লাহ শরিক মোহাম্মদ আল্লাহ কে রসুল হয় মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষী দেওয়ার পরে নবীর নবুয়াতের সাক্ষী দিতে হবে যে মোহাম্মদ আল্লাহর নবী ছিলেন আল্লাহর তরফ থেকে উনি হেদায়তের জন্য এসেছিলেন আল্লাহর আল্লাহ ওনার মাধ্যমে নিজের রেসালাত বা দিন বা শরিয়ত আমাদেরকে দিয়েছিলেন তো মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় বিশ্বাস তারপরে বলছেন হজরত মোহাম্মদ जो कुछ भी अल्लाह की तरफ से लाए उसे दिल से মাননা অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম যা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছিলেন আমাদের জন্যে বা আমাদের হেদায়তের জন্যে সেগুলোকে নিজের অন্তর থেকে অ্যাকসেপ্ট করা মেনে নেওয়া এটা হচ্ছে আমাদের দিন যদি আমরা সেগুলো নিজের অন্তর থেকে না মানি তার উপরে আমাল না করি তো আমরা ওই দিনের উপরে নয় যে দিন নবী নিয়ে এসেছিলেন বা যে দিন দিনের প্রচারের জন্য আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছিলেন हज़रत मोहम्मद पर जो कुछ भी अल्लाह की तरफ से नाजिल हुआ या लाए थे उन्हें दिल से मानना অর্থাৎ নিজের অন্তর থেকে ওগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে যেগুলো নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়ে এসেছিলেন বা আল্লাহর তরফ থেকে ওনাকে দেওয়া হয়েছিল আমাদের হেদায়তের জন্যে তারপর চতুর্থ কথা বলছেন ইমামে বাকির আলাইসালাম হামারে ওলি কি विलायत को दिल से मानना অর্থাৎ হজরত আলী আলাইসালামের বেলায়াতকে নিজের অন্তর থেকে কবুল করতে হবে যদি কেউ হজরত আলী আলাহ ইসলামের বেলায়েতকে নিজের অন্তর থেকে কবুল না করে তার মানে সে নবীর দিনের ওপরে নেই ওই ইসলামকে মেনে চলছে না যে ইসলাম শান্তির দিন বা যে শান্তির দিনকে ফলো করলে আমরা ইহকাল ও পরকালে নেজাত পাব ইমাইমা বাকর আল ইসলাম কী বলছেন আমার আবাও আজদাদ দিনের মধ্যে আমাদের বংশিক যে দিন বা ধর্ম তার মধ্যে চতুর্থ স্থানে হজরত আলী আলাহ ইসলামের বেলায়াত যে বেলায়ত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন হাদিসি কুৎসিতে বলেছে বেলায়ত আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দখলা হিসনি আমেন আমিন আদাবি হজরত আলী আলাইসালামের বেলায়াত আমার কেলা যে এই কেলার মধ্যে প্রবেশ করবে এই ফোর্টের মধ্যে এন্ট্রি করবে সে আমার আজাব থেকে মুক্তি পেয়ে যাবে সে আমার আজাব থেকে বেঁচে যাবে তো আল্লাহর আজাব থেকে যদি কেউ বাঁচতে চায় তো হজরত আলী আলাইসালামের বিলায়তের ছাতির নিচে আসতে হবে হজরত আলী আলাইসালামের বিলায়তের ওই কেলার মধ্যে প্রবেশ করতে হবে তাহলে আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে তারপর পঞ্চম স্থানে ইমাম মোহাম্মদ বাকর আলাইসালাম বলছেন হামারে অর্থাৎ মোহাম্মদ ও আলী মোহাম্মদকে দুশ্মনও সে এজহার বারাত মানে আহলে বায়াতের ভালোবাসা শুধু যথেষ্ট নয় আহলে বায়াতকে যদি ভালোবাসি তো আহলে বায়াতে যারা শত্রু ছিল তাদের থেকে ঘৃণা করতে হবে হিন্দিতে একটা কথা বলে এক নিয়ামে দো তলোয়ার নেই রাখ सकते মানে এক খাপের মধ্যে দুটো তলোয়ার রাখা যায় না এক খাপে একটাই তলোয়ার থাকবে বা রাখা যায় তো ওইরূপ অন্তরে হয় আহলে বায়াতকে ভালোবাসা আহলে বায়াতে ভালোবাসা রাখতে হবে আর নইলে আহলে বায়াতের শত্রু যে অন্তরে নবীর ভালোবাসা আছে সেই অন্তরে আবু সুফিয়ানের ভালোবাসা স্থান কখনো পাবে না যারা ইসলামের চরম শত্রু বা যে অন্তরে নবীর আহলে বায়তের নবীর বংশের ভালোবাসা আছে সেই অন্তরে আবু সুফিয়ানের বংশের ভালোবাসা স্থান পাবে না তো আগুন পানিকে এক জায়গায় করবেন না বা করার চেষ্টা করবেন না দুটার একটা থাকবে হয় আগুন নইলে পানি তো পানির হিসাবে নবী করিম সাল্লাহ সাল্লামের লেখাব আবু তাহের পানির পিতা তো নবী করিম সাল্লাহ সাল্লামকে যদি আমরা ভালোবাসি আর ওনার আহলেবেদকে যদি ভালোবাসি তো নবী ও নবীর আহলেবেদের যারা শত্রু ছিল যারা দুশ্মন ছিল তাদের থেকে বা তাদের কর্ম থেকে ঘৃণা করতে হবে যারা ইসলাম বিরোধী এক সময় আবু সুফিয়ান হজরত আলী আলাহ ইসলামকে বলছে নবী যদি এমন করতেন খুব ভালো হতো ইসলামের জন্য এটাই মঙ্গল হতো তখন হজরত আলি ইসলাম আবু সুফিয়ানকে বললেন তুমি কবে থেকে ইসলামের খায়েরকা হলে মানে ইসলামের মঙ্গল তুমি কবে থেকে চাওয়া শুরু করলে তুমি তো সর্বদাই ইসলামের বিরুদ্ধে লড়াই করেছ ইসলামের যুদ্ধ বা হিস্ট্রি তুলে দেখুন কত যুদ্ধে নবীর বিপক্ষে নেতৃত্ব দিয়েছিল ওই আবু সুফিয়ান বা বানু মাইয়া এজিদের বাপদাদারা আর তাদেরকে ফলো করে আজ মুসলমান গর্ব করছে যে আমরাও মুসলমান খুব দুঃখিত ইসলামের সঙ্গে সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে এই যে যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক ছিল না যারা ইসলামের চরম শত্রু ছিল আজ তাদেরকে ইসলামের প্রতিনিধি তৈরি করে দেওয়া হয়েছে ইসলামের রক্ষক দক্ষক বলে তাদেরকে মেনে নেওয়া হচ্ছে খুব কষ্ট এটাই বেদনা এই ভুল বুঝটা নিজেদের মধ্যে থেকে সরাতে হবে যতদিন এই ভুল বুঝ থেকে বাইরে না আসতে পারছেন কখনো ওই ইসলাম পাবেন না যে ইসলাম থেকে আল্লাহ রাজি হয়েছে যে ইসলাম গাদির খুমের ময়দানে পরিপূর্ণ হয়েছিল আলিয়মা আকমন্ত লকুম দিন আকুম আকমন্ত আলিকুম নেমাতি ও রাজিত লকুমুল ইসলামা দিনা কোরআনের আয় তুলে দেখুন কোথায় কখন কোন প্রস্থানে ইসলাম পরিপূর্ণ হয়েছিল আর সেই ইসলাম থেকে আল্লাহ রাজি হয়েছিল সেটা ছিল হজরত আলী আলাইসলামের বিলায়তের ঘোষণার পরে গাদের রকমের ময়দানে যখন নবী করিম সাল্লাহ ইসলাম হজরত আলী ইসলামের বিলায়তের ঘোষণা করেছিলেন তখন আল্লাহর ফেরিস্তাই আয়াত নিয়ে এসেছিল নবী আজ আপনার দিন পরিপূর্ণ হলো আলিয়ম আকমাতুলকুম দিন ও আকমন্ত আলাইকুম নিয়ামাত নিয়ামাতকে সমাপ্ত করা হচ্ছে ও রাজিতুল্লাকুমুল ইসলাম দিনা আর আল্লাহ বলছে আমি এই দিনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম যে দিনের অভিভাবক বা দায়িত্ব আলীকে দেওয়া হলো তাই হজরত আলী আলাইসালামের বেলায়াত বিন যদি কেউ নিজের দিনকে আল্লাহ নিকটে কবুল করাতে চায় তো কোরআন বলছে মামা ইয়াবতাই গায়ের আল ইসলাম আদিন ফালাই ইয়াকবাল মিনু ইসলাম ওই দিন যে দিনকে আল্লাহ পছন্দ করেছে পরিপূর্ণ করেছে গাজী রকমের ময়দানে আলী আলাহ ইসলামের বেলায়াতের সঙ্গে ওই দিনকে যদি কেউ আপন না করে তো আল্লাহ তার থেকে তার কোনো দিনকে মেনে নেবে না এটাকে বুঝতে হবে এমাম মোহাম্মদ বাকির আলাহ ইসলাম আগে বলছেন हमारे अहकामात को अमलन मानना মানে নবী ও নবীর আহলে বাইত যে আহকামগুলো বলেছেন দিনের হুকুম আমাদেরকে বলেছেন সেগুলো মেনে তার উপরে আমাল করতে হবে শুধু মানছি বা মানবো বা মানি মুখে বললে হবে না প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে যে আমরা সত্য আহলে বায়তের পথের প্রতীক সত্য আহলে বায় যেভাবে হুকুম দিয়েছেন আমরা সেইভাবে চলছি সেইভাবে কাজগুলো করছি দিনের উপরে সেইভাবে আমাল করছি তাহলে মনে রাখবেন আমরা নিজাত পাবো বা আমাদের দিন আল্লাহ মেনে নেবে কবুল করে নেবে আমারে কায়েম কা ইন্তজার করনা নবী করিম সাল্লাম বলেছেন দিন কায়মা হাত ইয়াতি রজুলমিন ইতরতি আহলবাইতি ইসম ইসমি ও কুন্নিয়াত কুন্নিয়ত হু কুন্নিয়তি আল্লাদি কিস্তান ও আদলা কামামুল দুলমান ওয়া জওরা সমস্ত হাদিসের বই তুলে দেখুন নবী করিম সাল্লাহ সাল্লাম এই ভবিষ্যবাণী করে গেছেন পেশিঙ্গই করে গেছেন যে আমার এই দিন ততক্ষণ পর্যন্ত বাকি থাকবে যতক্ষণ না আমার বংশের এক ছেলে বা এক ব্যক্তি এই দুনিয়ায় না আসছে যার নাম আমার নাম হবে যার পদবী আমার পদবী হবে যার কন্যাত আমার কন্যাত হবে আর সে এই দুনিয়াকে এই বিশ্বকে ওইভাবে ন্যায় বিচারে আদল এনসাফে পরিপূর্ণ করে দেবে যেমন সে সময় পাপে পরিপূর্ণ বা অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে থাকবে তো আমরা সেই যুগে চলছি যে যুগে এখন বিশ্ব বা দুনিয়া পাপে বা অন্যায় পরিপূর্ণ হয়ে আছে বা শুধু সময়ের অপেক্ষা করছি কখন নবীর সেই সন্তান আসবেন কখন সেই এমামে মেহেদি সেই এমামে কায়েম আসবেন ওনার ক্যাম যখন হবে তখন ওই বিশ্বে মাত্র একটাই দিন একটাই ধর্ম হবে ওই সেই ইসলাম যে ইসলামকে আল্লাহ পছন্দ করেছে বা যে ইসলাম থেকে আল্লাহ রাজি হয়েছে তখন বিশ্বের কোনো অন্য দিন থাকবে না অন্য কোনো ধর্ম থাকবে না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের কেন তৌফিক দান করে আমরা নিজের যুগের এমামের সঙ্গী বা সাথে হয়ে ওই ইসলামকে যেন প্রচার করতে পারি বা ওই ইসলামকে যেন কায়েম করতে পারি যে দিন এই বিশ্বে দুনিয়ায় আল্লাহর শেষ দিন বা ধর্ম হবে তো এমামে কায়েম আল ইসলামের ইন্তজার করতে হবে তু বালে শিয়তনা আলমতমাসিকিনা বেহাবলেনা ফি গায়বতে কায়েমেনা আলা মওয়ালাতিন ওয়াল বারামিন আদায়না হাদিস এইভাবে উল্লেখ হয়েছে ইমাম মুসা আজম আল্লাহ ইসলাম থেকে বর্ণিত হাদিস এটা আমি আপনাদের সামনে পাঠ করলাম যাদের উনি বলছেন জান্নাতের ওই গাছ তুবা যাকে বলা হয় যে গাছে সমস্ত প্রকারের ফল ফুল ধরে থাকবে বা লাগবে ওই গাছের ফল ফুল থেকে যদি কেউ লাভবান হতে চায় অর্থাৎ কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায় কেননা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে তো ওই গাছের ফল ফুল থেকে লাভবান হতে পারবে না তো এটা একটা ইশারা তুবালে শিয়াতেনা আমাদের শিয়াদের জন্য জান্নাতের ওই গাছ যার নাম হচ্ছে তুবা কোন শিয়া আল মোতামাসিকা ফি হাবলেনা ফি গায়বাতে না যারা আমাদের কায় মানে ইমামে মেহদি আলাইসালামের এই গায়েবাতের যুগে আমাদের দামান ধরে আছে আমাদের থেকে জড়িত আছে আমাদের দিনের ওপরে আছে আমাদেরকে ভালোবেসে আমাদের কথা মতো যারা জীবনযাপন করছে আল হাবলে না যারা আমাদের রশ্মিকে ধরে আছে আহলে বেতের দড়িকে ধরে আছে কোরআন হাবলুল্লাহ মতিন আর এমামে জাফর আলাইসাল্লাম বলেছেন একটা দড়ি তৈরি করতে গেলে কমসে কম সুতোর দুটি পাঠ হতে হবে তো একটা পাঠ হচ্ছে কোরআন আর একটা পাঠ হচ্ছে আহলে বায়েদ এই উভয় মিয়া আল্লাহর রশ্মি একে ধরে থাকো ও আতাসিম হাবলিল্লাহ জামিয়ান যে কোরআনে বলা হয়েছে সবাই মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে থাকো তো এই রশ্মি হচ্ছে আমরা কোরআন এবং আহলে বায়েদ তো যেই কোরআন যদি আহলে বায়তকে যদি ধরে থাকবে তারাই এহকাল ও পরকালে নিজাত পাবে আলমতমাসকিন আবি হাবলেন বিগায়বাতে আল্লাহ মোয়ালাতিন বারা আমিন আদেনা আমাদের ভালোবাসার সঙ্গে এবং আমাদের যারা শত্রু তাদের থেকে দূরে থেকে যদি কেউ দিনের উপরে আমাল করতে থাকে তো তারাই নেজাত পাবে তারাই আহলে বায়তের সত্য ফলোয়ার্স বা মান্যকারী বা মান্যওয়ালা শুধু মুখে বললে অনেকেই দাবি করছে কাউকে যদি জিজ্ঞাসা করেন তুমি আহলে বায়তকে মানো কেউ অমান্য করবে না সবাই বলবে আমি আহলে বায়তকে মানি মুখে বলছে কিন্তু কর্মে কোথাও প্রমাণ পাওয়া যাচ্ছে না যে এরা ওই আহলে বায়তের পথের প্রতীক ওই মাওলা আলীর পথের প্রতীক বা ওই হাসান হোসেনের পথের প্রতীক ওই মা ফাতেমা জাহরার পথের প্রতীক বা নবীর দিনকে ওইভাবে পালন করছে বা নবীর শূন্যতের উপরে ওইভাবে আমল করছে যেভাবে আহলে बायत দেখিয়েছেন বা বলেছেন नेक कामों को अंजाम देते हैं कि कोशिश करना কি বলছেন এমামে বাকের আলি ইসলাম আহলে বায়তের দিনের মধ্যে যদি কেউ থাকতে চায় তো আমাদের দিন হচ্ছে নেক কামক আঞ্জাম দেনিকে কোশ করে মানে যত নেক আছে সমস্ত নেকিগুলো করার আপ্রান্ত চেষ্টা করতে হবে কেন এটাই আমাদের আমাদের জীবনের মূলধন মাওলা আলী আলাইসলাম যখন জিজ্ঞাসা করা হলো মাওলা আমাদের জীবনের মূলধন কি হওয়া উচিত খুব সংক্ষিপ্ত যদি বলে বলেন তো খুব ভালো হয় যেটাকে আমরা স্মরণ রেখে চলতে পারি বা আমাল করতে পারি তখন মাওলা আলি আসলাম বলেছেন ওখানে দেখা দিবে না যেখানে আল্লাহ দেখতে চায় না আর ওখান থেকে গয়ের হাজির থাকবে না অ্যাবসেন্ট থাকবে না যেখানে আল্লাহ দেখতে চায় তো আল্লাহ রবুল আলম আমাদেরকে সমস্ত নেকির মধ্যে দেখতে চায় তো সমস্ত নেকির স্থানে আমরা যেন দেখা দেই বা হাজির থাকি আর কোনো পাপের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চায় না সুতরাং কোনো পাপের জায়গা যেন আমরা দেখা না দেই এটা হচ্ছে নবী নবীর আহলেবায়তের দিন ওনাদের ধর্ম তাই ইমাম মোহাম্মদ বাকির আলাইসাল্লাম বলছেন সমস্ত নেকি কাজ করার চেষ্টা করতে হবে গুনাহ সে পরহেজ কানা আর যত প্রকারের গুনাহ হোক তার থেকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে যদি আমাদেরকে ভালোবাসো পাপ করছো আবার বলছো আমরা আহলে বায়াতকে ভালোবাসি এক অন্তরে দুটো জিনিস কোনো দিন স্থান পেতে পারে না পাপ নাজিস আর আল্লাহ সমস্ত নেজাসাত থেকে আহলে বায়াতকে দূরে রেখেছে কোনো নেজাসাত আহলে বায়াতের নিকটে যেতে পারবে না তো যে অন্তরে যে বুকে যে কলেজে যে দিলে আহলে বায়াতের ভালোবাসা আছে ওই অন্তরে ওই দিলে কখনো মুশরিকদের ভালোবাসা মুনাফিকদের ভালোবাসা স্থান পেতে পারে না বা কখনো তারা ওই পথের পথিক হতে পারে না যারা আহলে বায়তের শত্রু ছিল আসুন দেখুন ইমাম মোহাম্মদ বাকির আলাইসালাম সুন্দর জীবনের জন্য কি উপদেশ দিয়ে গেছেন বা কিভাবে জীবনযাপন করতে বলে গেছেন তো এখানে ওনার হাদিস বলছে इस्लामी भाइयों के साथ अर्थात मुसलमान भाइयों के साथ माली उम्र में ताउन ও হামদর্দি কা লিহাজ রাখনা মানে জীবনে চলার পথে সবসময় মুসলমানদের সঙ্গে সমস্ত প্রকারের কোঅপারেশন রেখে চলতে হবে মিলেমিশে বা এক অপরকে সাপোর্ট করতে হবে বিশেষ করে যদি কেউ অভাবের মধ্যে থাকে তো তার অভাবকে দূর করার চেষ্টা করতে হবে বা তার সঙ্গে সহানুভূতি রাখতে হবে এটা আমাদের অনুগামী অনুসারে পরিচয় কিরদার ও গুফতার আর ফয়সলা করনে মে তাউন ও হামদর্দিকে লেহাজ রাখে যখন অন্যদের সঙ্গে ব্যবহার করবে কোনো বিচার করবে বা অন্যদের সামনে যখন তারা সম্মুখীন হবে তো তারা যেন সমস্ত প্রকারের সহানুভূতিকে নজরে রেখে বা কিভাবে কোঅপারেশন করে মিলেমিশে সমস্যার সমাধান করা যায় তারা যেন সেই চিন্তা করে এটা আমাদের ধর্ম বা কর্ম हर हाल में और हर माहौल में हर मौके पर खुदा को याद करते रहना সমস্ত স্থানে সমস্ত জায়গায় সমস্ত পরিবেশে সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলতে হবে যদি আমরা আহলে बैतर অনুগামী অনুসারী হয়ে থাকি এতিম बच्चों पर মা বাপ की तरह মেহরবান रहना মানে যারা অনাথ এতিম মাতা পিতা হারা তাদের সঙ্গে এমনভাবে ব্যবহার করতে হবে যেন তারা মা বাপের অনুপস্থিতিকে অনুভব না করতে পারে মানে মাতা পিতার মতো তাদের উপরে মেহরবান হয়ে থাকতে হবে তাদের খেয়াল রাখতে হবে बदतरीन शख्स वो है जो अपने आप को बेहतर शख्स जाहिर करता है মানে সে নিম্ন বা তুচ্ছ ব্যক্তি যে সবসময় নিজেকে বড় মনে করে বা নিজেকে অন্যদের চেয়ে সবসময় উত্তম মনে করে এটাই মানবতার পরিচয় যে যতই বড় হোক না কেন সবসময় নিজেকে অদম ক্ষুদ্র ছোট মনে করতে হবে তাহলে সে তত সম্মান পাবে তত উচ্চ স্থান পাবে আমি যদি অহংকার করি গোমর করি নিজেকে বড় মনে করি আমার মধ্যে যদি হিংসা এসে যায় যে বাকি সব আমার ছোট আর আমি সবচেয়ে বড় তো মনে রাখবেন আল্লাহর নজরে সে সবচেয়ে ছোট আর সে যে নিজেকে বড় মনে করে সম্মান পেতে চাচ্ছে সে ওই সম্মান কখনো পাবে না যে অন্যদের ওপরে নিজেকে সবসময় বড় মনে করবে তাই আমাদেরকে বলা হয়েছে যদি তোমরা আমাদের অনুগামী অনুসারী হও মানে আহলেবাতের অনুগামী অনুসারী হও তো সকলের সঙ্গে সবসময় মিলে মিশে আপন ভাইয়ের মতো ব্যবহার করো কারোর ওপরে নিজের কে বড় মনে করো না যখন বন্ধুর মতো ব্যবহার করবে ভাইয়ের মতো ব্যবহার করবে তখন সবাই তোমাকে ভালোবাসবে جتنا আহ্বান করবে বা تمہار শ্রদ্ধা করবে تمہار ব্যবহারকে کے دیکھے تمہارا যেন তোমার تمہار করে کرے ক্ষমতা বা تمہار شکتی کے যেন তারা সম্মান না نہ کرے ترپر امام باقر علیہ السلام بولتے ہیں دنیا میں زیادہ تر دیکھا گیا ہے کہ جب کوئی مرتا ہے تو لوگ پوچھتے ہیں کہ کیا چھوڑا لیکن نیکیوں کے حساب کتاب میں فرشتے پوچھیں پوچھیں گے کیا لائے মানে দুঃখর বিষয় এটাই প্র্যাকটিক্যাল জীবন যখন কেউ মারা যায় তো আত্মীয় স্বজনরা আপনরা বা অন্যরা জিজ্ঞাসা করে উনি কি ছেড়ে গেছেন একবার কেউ এ জিজ্ঞাসা করেন না যে উনি নিজের সঙ্গে কি নিয়ে যাচ্ছেন বা কি নিয়ে গেছেন কিন্তু ফেরিস তারা জিজ্ঞাসা করবে তুমি কি ছেড়ে এসেছো এটা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তুমি নিজের সঙ্গে কি নিয়ে এসেছো তাই বলো কোন নেকি নিয়ে এসেছো যে নেকি নিয়ে এসেছো সেই নেকি আজ তোমার কাজে আসবে সেই নেকির হিসেবে তোমাকে শান্তি দান করা হবে আর যদি নেকি সঙ্গে না নিয়ে নিয়ে আসে থাকো তো কবর জাহান নামের গর্থের মধ্যে একটা গর্থ হবে সালাম আর খুশ গফতারি গুনাহ সে বকশিস কা বাঈস হয় ইমাম বাকর সালাম বলছেন সবসময় আগে সালাম করার চেষ্টা করবেন নবী সবসময় আগে সালাম করতেন আগমন করতেন সালামে সালাম আর মনে অন্যদের সঙ্গে সদ্ব্যবহার মানে ভালোভাবে মেলামেশা করা এটা কিন্তু গুনাহ বকশিস হয়ে যায় অন্যদের নজরে সম্মান বাড়ে প্লাস আল্লাহর নজরে তার পাপকে মুছে দেওয়া হয় রমজানকে রোজে আজাব ইলাহি के लिए ঢাল হয় মাহে রমজান মাসের রোজা জাহান্নামের আগুন আগুনের জন্য ঢাল আল আসম জুন্নত মিনানার জাহান্নামের আগুন থেকে যদি কেউ নিজেকে রক্ষা দিতে চায় বাঁচাতে চায় জাহান্নামের আগুনের ঝলকা থেকে যদি কেউ বাঁচতে চায় তো রোজাকে নিজের ঢাল তৈরি করুক অর্থাৎ রোজা রাখুক রোজা জাহান্নামের আগুনের আর ওই ব্যক্তি যে রোজা থাকবে তার মাঝখানে একটা দেওয়াল ঢাল হয়ে থাকবে জাহান্নামের আগুন তাকে ক্ষতি করতে পারবে না বড়ে গুনাহ কা কফারা बड़े गुनाह गुनाहों का कफारा बेकसों की मदद और गरीबों की दिलजोई है মানে যারা গুনাহে কাবিরা করে ফেলেছে নিজের জীবনে কোনো কারণে হোক যদি তারা নিজের গুনার কাফারা দিতে চায় ওই গুনাহ থেকে মুক্তি পেতে চায় তো তারা যেন দরিদ্র গরিব অভাবীদের সঙ্গে সদ্ব্যবহার করে তাদের খেয়াল রাখে তাদের খুশির জন্য ব্যবস্থা করে তাদের এই নেকি তাদের গুনার বোঝকে হালকা করে দেবে سب سے بڑی طاقت خواہشات نفسانی پر غلبہ پا لینا ہے اور سب چیز بڑ شالی اور بیک جو نجر نفس سنگے لڑائی کر جتتے پہ نجر نفس کے مطلب خواہشات نفس من بھول پتر دیکھے جاوار جا رہے گان شنار من چاچے گیبت کرار من سینما دیکھار چینا دیکھارن پاپر دیکھے ٹانچے وہ মনের সঙ্গে ওই সাথে নফসানের সঙ্গে যদি কেউ লড়াই করে জিতে যেতে জিতে যেতে পারে আর অন্যায় থেকে নিজেকে দূরত রাখতে পারে বিরত রাখতে পারে তার মানে ও সর্বশক্তিশালী ওই ব্যক্তি আর তারপরে শেষে ইমাম আলাইসালাম বলছেন আপনি পেচান লেনে সে বাড়কার কই মারফত নেই মানে আরাফা নফসা ফকদ আরাফা রব্বা যে নিজেকে চিনেছে সে নিজের প্রতিপালককে চিনেছে যে নিজেকে চিনেছি সে নিজের প্রতিপালক কখনো চিনতে পারে এই উজুদের মধ্যে আমাদের এই অস্তিত্বের মধ্যে আল্লাহর বহু নিশানি আছে যেগুলো আমরা ভেবে পাই না তাই যদি আমরা নিজের সম্পর্কে নিজেরা একবার বিবেচনা করি আলোচনা করি নিজের নিয়ে নিজে চিন্তা করি যে হাতের একটা এই ফিঙ্গার প্রিন্ট আপনারা জানেন এই বিশ্বে কত লক্ষ লক্ষ কোটি কোটি এক কয়েক আরব সাত আরবের বেশি লোক কারোর হাতের ফিঙ্গার প্রিন্ট এক অপরের সঙ্গে মিল খায় না আজ যদি আমরা কোনো কিছু তৈরি করি তো দশ বিশকে একশোটা তৈরি করলে কোনো না কোনো না এক অপরের সঙ্গে মিল খায় কিন্তু আল্লাহর এতটি সৃষ্টি এত মানুষ দুনিয়ায় বসবাস করছে কারোর সঙ্গে এই ফিঙ্গার প্রিন্ট কারোর মেলে না এগুলো নিয়ে যদি মানুষ চিন্তা করে তো সেই প্রতিপালককে চিনবে নিজেকে আগে চিনুন এই চোখের মধ্যে সমুদ্র আছে কত কিছু গুলো সায়েন্স পড়তে হবে জানতে হবে এই মেমরি আজ দুনিয়ায় যে সমস্ত মেমোরি কার্ড তৈরি হয়েছে মোবাইলের জন্য হোক কম্পিউটারে ল্যাপটপের জন্য প্যাম্পটপের যার কিছু জন্য হোক তার একটা লিমিটেড শক্তি আছে এত হাজার মেগাবাইট গিগাবাইট যা বলুন জমা করতে পারে আপনারা জানেন আল্লাহ যে চিপ দিয়েছে বিবেক দিয়েছে স্মরণশক্তি দিয়েছে মানুষের কয়েক লক্ষ কোটি দুনিয়ার যত জিনিস আছে এই সমস্ত জিনিস আমরা যা দেখছি আমাদের মেমোরিতে সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড হয়ে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে যা দেখছি চিন্তা করুন তাহলে পুরো বিশ্বের মেমোরি এক জায়গায় করলেও আল্লাহর এই ছোট যে মেমোরি দিয়েছে আমাদেরকে তার চুল পরিমাণও হতে পারে না তাহলে এই জন্য আমরা বলছেন যে তুমি আগে নিজেকে চেনো যদি নিজেকে চিনতে পারো নিজের প্রতিপালককে চিনবে যে তোমার বানানেওয়ালা তোমার তৈরি কানেওয়ালা তোমার আবিষ্কারী বা সৃষ্টিকর্তা সে কত মহান সে কত ক্ষমতাশীল যে এক ক্ষুদ্র জীবনের মধ্যে এই প্রাণীর মধ্যে এই মানুষের মধ্যে সে কত বড় দুনিয়া লুকিয়ে রেখেছে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক তৌফিক দান করুক যারা এই জিনিসগুলো জানবে তারাই আল্লাহর উপাসনা করবে তারাই আল্লাহর শুকুর আদায় করবে তারাই আল্লাহর সামনে নতশির হবে যারা নিজেকে চিনবে যদি মানুষ নিজেকে না চেনে সে যদি নিজের থেকে মূর্খ থাকে তো তাকে শিক্ষা দেওয়ার শক্তি কারণেই আশা রাখি ইমামে মোহাম্মদ বাকর আলাইসালামের এই কথাগুলোর উপরে আমরা আমাল করে ওনাকে ওনার এই জন্মদিবসে একটি সুন্দর উপহার বা গিফট বা হাদিয়া বা শ্রদ্ধাঞ্জলি যা বলবেন এটা আমাদের তরফ থেকে হবে এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন